জায়দ ইবনু খালিদ জুহানি রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাতে বৃষ্টিপাতের পর আমাদের নিয়ে হুদাইবিয়ায় ফজরের সালাত আদায় করেন অতপর নবী সাল্লাহ সাল্লাম সালাম ফিরিয়ে লোকদের দিকে মুখ করে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি তখন বললেন আল্লাহ বলেছেন আমার কিছু সংখ্যক বান্দা বিশ্বাসী এবং অবিশ্বাসী হয়ে গেল যে ব্যক্তি বলে আল্লাহর ফজল ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে ব্যক্তি বলে অমুক অমুক নক্ষত্র উদয়ের ফলে বৃষ্টি হয়েছে সে ব্যক্তি আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী